ছিল এদেশে যারা সাধারণত আকিদা রাখে সবাই মুরজিয়া আকিদায় বিশ্বাসী মুরজিয়াদের আকিদা হলো যদি একবার ইলাহা ইল্লাল্লাহ পড়ে এরপরে সে যত অন্যায় করুক আর তার কাফের হয় না ইমান ভাঙ্গে না এজন্য আপনি শুনবেন এদেশে একটা গান প্রচলিত আছে তুমি যেমনে নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ এর মানে হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ পড়লো বিশ্বাস করলো এরপরে যত অন্যায় করুক তাতে সে আর কখনো কাফের হবে না এই লোকগুলোর কাছে ইমান ভঙ্গের কোনো কারণ নেই এদেশের মানুষ এই আকিদাই বিশ্বাস করে একবার লাইলাহা ইল্লাল্লাহ পড়লে আর সে কখনো কাফের হয় না অপরদিকে সম্পূর্ণ বিপরীত হচ্ছে খাওয়ারিজ এদের আকিদা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটা গুনাহে কাবিরা করে তো সে কাফের রোজা রাখলো না কাফের হয়ে গেল এমন কি গত জমে আমরা সহি হাদিস থেকে প্রমাণ করেছি আমিন জোরে বলার হাদিস সহি রফল ইয়াদাইন করার হাদিস সহি এমনি ভাবে হাত বুকের উপরে বাঁধার দলিল সহি এটাকে কেন্দ্র করে কিছু লোক আবার বাড়াবাড়ির মধ্যে চলে যায় যেহেতু হাদিস সহি অতএব যারা এর উপরে আমল করবে না তারা সবাই হাদিস অস্বীকার করার কারণে কাফের রাফুল ইয়াদাই না করলে কাফের আমিন জোরে না বললে কাফের বুকের উপরে হাত না বাঁধলে কাফের পাইকারি কাফের বলা শুরু করে দেয় আমরা এটা আগেও আলোচনা করেছি এই বিষয়গুলো এজতেহাদি যারা এগুলো করে না তারাও কিছু হাদিসের কারণে যদিও সে হাদিসগুলো আমরা দুর্বল প্রমাণ করেছি এরা আবার বিভিন্ন ব্যাখ্যা করে এগুলোকে সহি বলে যে কারণে আমরা যেরকম রফল ইয়াদাইন করি হাদিস সহি হওয়ার কারণে ওরা ওদের দৃষ্টিতে কিছু হাদিসগুলোকে সহি মনে করে রফল ইয়াদাইন করে না আমরা যে কারণে সহি হাদিসের কারণে আমিন জোরে বলি ওরা এরকম কিছু হাদিস ওদের দৃষ্টিতে সহি আমাদের দৃষ্টিতে দুর্বল এ কারণে তারা আমিন আসতে বলে কাজে এই বিষয়গুলো এজতেহাদি বিষয় এর উপরে ভিত্তি করে কাউকে তাকফির করা যায় না একদিকে বাড়াবাড়ি মুরজিয়া খাওয়ারেজ আর একদিকে ছাড়াছাড়ি হচ্ছে মুরজিয়াদের আকিদা অনেকে আবার প্রথম দিকে মুরজিয়া ছিল পরে একেবারে খাওয়ারেজ এরপরে আবার এখন মুরজিয়া এগুলো হয় কি জন্য মূলত আকিদা সম্পর্কে বাসিরা বাসিরা মানে হলো পূর্ণ বুঝে শুনে একটা আকিদা গ্রহণ করা এটা না থাকার কারণে কচু পাতার পানির মতো টলমল করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরা আনা ওয়া মানিত্তাবানি বলো এটাই হচ্ছে আমার রাস্তা হাদিহি সাবিলি এটাই আমার রাস্তা কোন রাস্তা আদউ ইলাল্লাহ আল্লাহর দিকে আহ্বান করি কার দিকে না দলের দিকে না কোনো ব্যক্তির দিকে না কোনো পীরের তরিকার দিকে এরপরে বলা হচ্ছে আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন বাসিরা অর্জন করে বুঝে শুনে পূর্ণ জ্ঞান রেখে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি এবং আমার যারা অনুসরণ করে তারাও আমাদের কাজ পরিষ্কার হয়ে গেল আমাদেরকে অনেক উপদেশ দেন সবার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া উচিত এমনকি আমাদের অনেক দিনই ভাইয়েরা এক সময় যারা তৌহিদের লেকচার দিতেন আমাদেরকেও যারা বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এখন তাদেরও পরামর্শ বিভিন্ন পীরদের নাম ধরে ওরা অনেক ভালো কাজ করে ওদের সঙ্গে মিলেমিশে কাজ করা যায় কিনা বিশেষ করে আমাদের অনেক তৌহিদবাদী ভাইয়েরা চরমনাই পীরের রাজ রাজনৈতিক আন্দোলন দেখে রাস্তায় মাঝে মধ্যে মারামারি করে দেওয়ানবাগি পীরের সঙ্গে এটা দেখে অনেক ভাইয়েরা বিভ্রান্ত হয়ে আমাদেরকে পরামর্শ দেয় যে চরমনাই পীরের মুরিদরা তো পীরেরা তো কিছু ইসলামের কাজ করে ওদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা যায় না আজকের আলোচনা সম্পূর্ণটাই হবে এই প্রশ্ন উত্তরের উপরে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি কি হবে আমরা কার সঙ্গে ঐক্য করব মুশ্রেকের সঙ্গে ঐক্য করব তাহলে এহুদি খ্রিস্টানদের সঙ্গে ঐক্য করতে অসুবিধা কি তারাও আল্লাহ বিশ্বাস করে এহুদিরাও আল্লাহ বিশ্বাস করে খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে ওরা আসমানি কেতাবের অনুসরণ করে হয়তো সেই কেতাবের পরিবর্তন করেছে কিন্তু ওরা আসমানি কেতাবের দাবি করে ওদের সঙ্গে একতাবদ্ধ হতে অসুবিধা কি বলবেন ওরা সিঁড়িকে লিপ্ত ওরা যদি সিঁড়িকে লিপ্ত হয় তাহলে মনে রাখতে হবে যারা পীর মুড়ি দিতে বিশ্বাস করে তারা ওই একই রকম সিরিকে লিপ্ত এজন্য ঐক্যের ভিত্তি কোরআনে বলে দিয়েছে আল্লাহ রাব্বুর আলামিন সূরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতের সাথ করেছেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হে নবী আপনি জানিয়ে দিন ইয়া আহলাল কিতাব ও হে কিতাবের অনুসারীরা আসমানি কিতাবের অনুসারী মুসলিম দাবিদারি হও কোরআনের অনুসারী হও তাওরাতের অনুসারী হও ইঞ্জিনের অনুসারী হও জবুর অনুসারী হও ইয়া আহলাল কিতাব তুমি যেই কিতাবের অনুসারী হও না কেন সব আহলে কিতাবদেরকে আহ্বান করা হচ্ছে তাহলেও আসো ইলা কালিমাতিন এমন একটা কালিমায় আমরা ঐক্যবদ্ধ হই এমন একটা কথা এমন একটা বাক্য আমরা ঐক্যবদ্ধ ভাব মেনে নেই যেই কথাটা সাওয়া উম্বাই নানা ওবাই কালিমাতিন সাওয়া ইম্বাই নানা ওবাই নাকুম যা তোমাদের মাঝে আমাদের মাঝে সমান তোমরাও মানো আমরাও মানি সকলেই মানি সেটা হচ্ছে এই অর্থাৎ যা সকলের জন্য প্রযোজ্য এটা ছাড়া কোনো ব্যক্তি আহালে কিতাব হতে পারে না সেই কথায় আসো একতাবদ্ধ হই সেটা হচ্ছে আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদা করব না এবাদত করব না আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করব না দুই নাম্বার হচ্ছে ওয়ালা নুশরাকা বিহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করব না তিন নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আর আমরা আমাদের একে অপরকে আমাদের কিছু লোক কিছু লোকদেরকে তাদের মতো মানুষদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না ফাইং তাওয়াল্লাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আহ্বান জানানোর পরে ওরা যদি মুখ ফিরিয়ে নেয় ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন তাহলে তোমরা ওদেরকে জানিয়ে দাও তোমরা ওদেরকে বলো বেআন্না মুসলিমুন আমরা মুসলিম এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম এখানে প্রত্যেকটা শব্দ গবেষণা করার মতো প্রথম বিষয় হচ্ছে আল্লাহ না আবুদা আল্লাহ ছাড়া আমরা আর কারো এবাদত করব না আনুগত্য করব না বলবেন যে আমরা তো পীরের আনুগত্য করি না তাহলে শয়তানের যারা এবাদত করে তারাও বলবে আমরা শয়তানের এবাদত করি না কেউ কি শয়তানের এবাদত করে অথচ কোরআন কি বলছে সুরাই ইয়াসিনের আয়াত আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান হে বনি আদম আমি কি তোমাদের থেকে অঙ্গীকার আদায় করি নাই আমি কি তোমাদেরকে বলে রাখি নাই আল্লাহ তাবুদুশ শাইতান তোমরা শয়তানের ইবাদত করো না তাহলে আল্লাহ বললেন আর আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের এবাদত করো না আপনি বলবেন আমরা তো কেউ শয়তানের এবাদত করি না শয়তানের এবাদত প্রত্যেকটা মানুষ করে যখন শয়তানের হুকুম অনুযায়ী শয়তানের পরামর্শ অনুযায়ী শয়তানের খেয়াল খুশি অনুযায়ী আমল করে ওটাই শয়তানের এবাদত করা হয় এই অর্থে যদি শয়তানের এবাদত করা হয় তাহলে মনে রাখতে হবে যেই এবাদত আল্লাহ তালা দেন নাই যেই হুকুম আল্লাহ করেন নাই যে আকিদা বিশ্বাস আল্লাহ তালা দেন নাই এই রকম আকিদা বিশ্বাস যারা ছড়ায় আর তাদের আনুগত্য যারা করে তারা ওই পীরের আনুগত্যই করে পীরের এবাদত করে এই জন্য আল্লাহ তারা শর্ত আরোপ করেছেন আল্লাহ না ইল্লাল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করব না দুই নাম্বার হচ্ছে ওয়ালা নুশরেকা বিহি সেই আল্লাহর এবাদত করব কিছু একটু শরিকও করব এটাও করা যাবে না আপনি বলবেন আমরা তো শরিক করি না শরিক হওয়ার জন্য অংশীদারের জন্য কতটুকু অংশীদার থাকলে অংশীদারিত্ব প্রমাণ হয় যারা শেয়ার ব্যবসা করে তারা বুঝবে একজন আর আছে এক হাজার শেয়ার আর একজন আর একটা শেয়ার আর একজন আর এক লাখ শেয়ার শেয়ার হোল্ডার হিসেবে সকলেই সমান পরিমাণে বেশ কম এইটা যদি পরিষ্কার হয় তাহলে মনে রাখতে হবে আল্লাহর সঙ্গে সিরিকের বিষয়টা এরকমই আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শতকরা এক ভাগ শিরিক করে সে ব্যক্তিও শিরিক করলো আশি ভাগ করলে সেও শিরিক করলো নব্বই ভাগ করলে সেও শিরিক করলো ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত আরোপ করেছেন ওয়ালা নুশরিকা বিহি শাইআ আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করব না তিন নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিজা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ আমরা আল্লাহর পরিবর্তে নিজেরা নিজেদেরকে রব বানাবো না মানুষকে আমরা রব বানাবো না আপনি বলবেন মানুষ আবার মানুষের রব হয় কি করে কথাটা আমি বললে আপনি প্রশ্ন করতে পারতেন যেহেতু কথাটা কোরআনের শুধু এখানেই না কোরআনের আরাক আয়াত আরো স্পষ্ট রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়া ইহুদি খ্রিস্টানরা ওদের আহবারদেরকে ধর্মীয় পণ্ডিতদেরকে রুহবানদেরকে পীর বুজুর্গদেরকে আরবাবান রব বানিয়েছে আল্লাহর পরিবর্তে কাদেরকে রব বানিয়েছে এই আয়াত আল্লাহর নবী মসজিদে বসে তেলাওয়াত করছিলেন আরবের বিখ্যাত দানবীর হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতেম আল্লাহর নবীর দরবারে এই মুহূর্তে গিয়ে হাজির হলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহি আমি ইহুদি ধর্ম সম্পর্কে জানি খ্রিস্টান ধর্মে আমি ছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা তো কখনো আমাদের আলেমদেরকে পুরোহিতদেরকে রব বানাই নাই আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা শোনো ওই আলেমেরা যদি কোন তরিকা তৈরি করে দেয় বিধান তৈরি করে দেয় তাহলে তোমরা তা বিশ্বাস করো কিনা বলে হ্যাঁ তা তো বিশ্বাস করি তা মেনে নেই এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে রব বানানো কারণ হচ্ছে এই এবাদত হালাল হারাম আল্লাহর হারামকে যদি তারা হালাল করে দেয় আল্লাহর হালালকে তারা হারাম করে দেয় তাহলে তোমরা বিশ্বাস করো কিনা তা তো করি বলে এটাই হচ্ছে রবের কাজ এই কাজগুলো যে করে সেই রব হয়ে যায় এটা যদি পরিষ্কার বুঝে থাকেন তাহলে মনে রাখতে হবে যারা আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিল ব্যাংকে Sonali bank Rupali bank Pubali bank Janata bank যত ব্যাংক আছে সবগুলোতে সুদের লাইসেন্স দিয়ে সুদকে হালাল করে দিল তারা আল্লাহর হারামকৃত সুদকে হারামের হালাল করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে মদকে হারাম করে দিয়েছেন এরপরে যারা লাইসেন্স দিয়ে মদের ব্যবসা হালাল করে দেয় তারা আল্লাহর হারামকে হালাল করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন জেনাবে বিচারকে হারাম করে দিয়েছেন যারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে বেশ্যাখানাকে হালাল করে দেয় তারা আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের আইন দিয়েছেন পরিষ্কার বলেছেন সুরায় নেসার এগারো নম্বর আয়াতে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসল হাজ্জিল উনসায়াইন আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে আল্লাহর উপরে অভিযোগ দিল আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে তারা আল্লাহর পরিবর্তে নিজেদেরকে রবের আসনে বসিয়েছে আবু জাহেল আবুল হাবদের চেয়েও কঠিন মারাত্মক কাজ করেছে এইভাবে মানুষ মানুষের রব হয়ে যায় এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন এবাদত দিয়েছেন সালাত আদায় করতে হবে সিয়াম করতে হবে আল্লাহর এবাদতের পরিবর্তে যারা মিলাদ অনুষ্ঠান তৈরি করেছে মৃত্যু ব্যক্তির নামে তিন দিনা মিলাদ চল্লিশা মিলাদ মৃত্যুবার্ষিকীর মিলাদ খতমে খাজে গান খতমে নারিয়া দরুদে হাজারি এরকম বিভিন্ন এবাদত তৈরি করেছে এরপরে চিস্তিয়া তরিকার জিকির কাদেরিয়া তরিকার জিকির নকশাবন্দিয়া তরিকার জিকির পাছান পাশের জিকির হাতছেদমের জিকির নাক দিয়ে ফসফস করার জিকির এই সমস্ত যারা তৈরি করেছে তারা আল্লাহর শরীয়তের পরিবর্তে বিরুদ্ধে একটা নতুন শরিয়া তৈরি করে আল্লাহর আসনে বসেছে ওরাও স্বীকৃত হয়েছে ভাইয়েরা আমার পরিষ্কার মনে রাখতে হবে আজকে আমাদের ঐক্যের কথা বলা হচ্ছে যারা শিরিকে লিপ্ত আছে এদের সম্পর্কে শুনুন কিসের ঐক্য আর কিসের এবাদত ওরা কিছু ভালো কাজ করলেই এরকম ভালো কাজ মক্কার আবু জাহালরাও করেছে এরকম ভালো কাজ আবুল হাবরাও করেছে আমি একটু পরে সেদিকে আলোচনায় আসছি আগে শুনুন এজন্য পরিষ্কার হতে হবে টুপি দাড়ি রাখলে মুসলিম দাবি করলে আর ইসলামী আন্দোলন করলেই মুসলিম হওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আট নাম্বার আয়াতে পরিষ্কার করে দিয়েছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরে ওমা হুম বিমুমিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের মধ্যে এমন একদল মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন খবরদার এই লোকগুলো মুমিন নয় এরা মুনাফিক এখানে মোনাফিক বলে দেওয়া হলো পরিষ্কার হয়ে গেল দাবি করলেই মমিন হওয়া যায় না এরপরে শুনুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সূরা ইউসুফের একশত ছয় নম্বর আয়াতে বলছেন অমাই উমিনু হুম বিল্লাহি ইল্লা মুশরিকুন বেশিরভাগ লোকেরা আল্লাহর উপরে ইমান আনা সত্ত্বেও মুশরিক বেশিরভাগ লোক আল্লাহ বলছেন অমা ইউমিনু আকসারুহুম তাদের বেশিরভাগ লোকেরা ইমান আনে না তবে ইমান আনে ইল্লা ওয়াহুম মুশরিকুন তবে শিরিক যুক্ত অবস্থায় বোঝা গেল শিরিক যুক্ত অবস্থায় যারা ইমান আনে এই লোকদেরকে নিয়ে আল্লাহর কোনো চিন্তা নেই এরপরে আল্লাহ তারা শর্ত আরোপ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন শিরিক যুক্ত এবাদত কবুল করেন না ইসলামী আন্দোলন করলো আর দেওয়ানবাগি পীরের বিরুদ্ধে যুদ্ধ করলো আর নিজেরা আবার বিভিন্ন তরিকা তৈরি করলো সেরেক যুক্ত আমল করলো আর সেগুলো দেখে আমাদের কিছু দিনে ভাইয়েরা বিভ্রান্ত হয়ে পরামর্শ দেয় ওদের সাথে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা আমি আমার মমিন ভাইদেরকে বলছি যদি সত্যিকার অর্থে তাওহিদ বুঝে থাকো তাহলে শিরিক সম্পর্কে ধারণা রাখো তাওহিদের বিপরীত শিরিক শিরিকের বিপরীত তাওহিদ একটা আর একটা ছাড়া ক্লিয়ার হতে পারে না আল্লাহ তারা শর্ত আরোপ করেছেন সুরায় আনআমের 82 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে অথচ তাদের ঈমানকে কোন প্রকার জুলুম শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন একমাত্র তারাই আল্লাহর কাছে নিরাপত্তা পাবে তারাই হেদায়েত প্রাপ্ত তারা যারা তাদের ইমানকে শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই তাহলে যারা ইমানও আনলো অনেক ন্যাক আমলও করলো ইমানের সঙ্গে কিছু শিরিকও করলো সেইগুলোকে কি আল্লাহ তালা হেদায়ত প্রাপ্ত বলেছেন হ্যাঁ। আল্লাহ হেদায়ত প্রাপ্ত বলেন না এদেরকে যত এবাদত করুক যত ধ্যান করুক আপনি আশ্চর্য হবেন আমি আকিদাগুলো পরে আসতেছি আমার এইখানে একটা ছাত্র ভর্তি করা হয়েছে একজন মহিলা তার স্বামী এক ভণ্ড পীরের মুড়ি ভন পীর সবই ভণ্ড কোনো হকানি পীর বলতে কিছু নেই আমি পীরের নাম বলছি না কারণ জঘন্য আকিদা এগুলো মাঝবান্ডারি দেওয়ানবাগি চন্দ্রপাড়া এই সমস্ত না এর চেয়ে ভালো টুপি পরে জিকির করে সেই পীরের দরবারে গেছে ওই প্রবাসী ওই পীরের মুড়ি স্ত্রীকে ওসিয়াত করে গেছে আমার পীরের হুকুম মতো চলবি স্ত্রী সুন্দরী তাকে বুঝাচ্ছে ফানা ফিল্লা কাকে বলে ফানা হইয়া যাওয়া ফানা ফিল্লা বোঝানোর পরে বুঝাইল ফানা ফিল্লা ফানা ফিল শায়েক ফানা রাসুল আল্লাহর মধ্যে ফানা হইতে হইবে রাসুলের মধ্যে ফানা হইতে হইবে পীরের মধ্যে ফানা হইতে হইবে ফানার কয়টা স্তর বুঝাইল প্রথম বুঝাইল ফানা মারেফাত মারেফাতের উচ্চ পর্যায়ে গেল ফানা বিলীন হয়ে যাওয়া লীন হয়ে যাওয়া এই ফানার আবার তিন স্তর ফানা ফিল্লা আল্লাহর মধ্যে বিলীন হয়ে যাওয়া এরপরে ফানাফির রসুল রাসুলের মধ্যে বিলীন হয়ে যাওয়া এরপরে ফানাফির শেখ পীরের মধ্যে বিলীন হয়ে যাওয়া কয়টা স্তর এরপরে বুঝাইল মাথা থেকে গলা পর্যন্ত ফানা ফিল্লা আল্লাহর মধ্যে বিলীন করতে হবে গলা থেকে নাভি পর্যন্ত ফানাফির রাসুল রাসুলের মধ্যে বিলীন করতে হবে আর নাবির থেকে নিজ পর্যন্ত পীরের মধ্যে বিলীন হইতে হবে না কি ভণ্ডামি কি শয়তানি ফতের নামে ফানাফিল্লার নামে যেই মজাক আর যে উপহাস এই পীর গুলো শুরু করেছে মক্কার আবু জাহের আবুল হাবরা পর্যন্ত সে করতে রাজি ভাইয়েরা আমার এমনি একটা জেনাকার একটা হারামি হারাম করে সে গুণা করে হারাম করে মনে করে আমি হারাম কাজ করছি আর এই পীরগুলো প্রবাসী মুরিদদের সুন্দরী স্ত্রীদেরকে হালাল করার জন্য এই ফানাফিল্লার দোহাই দিয়ে ফানাফির রাসুলের দোহাই দিয়ে ফানাফির শাইখের দোহাই দিয়ে তারপরে হারাম কাজ নৃত্য করে ঢাকায় অনেক পীর আছে ওদের কাছে গেলে নিঃসন্তানদের সন্তান হয় এই সমস্ত কারসাদি করে সন্তান হয় ওদেরকে বুঝায় পীরের মধ্যে ফানা হইতে হবে মারে ফাত হইতে হবে পীর চিনবে কি করে কেমতের মাঠে পীর যে সুপারিশ করবে চিনতে হবে না না চিনলে কেমনে সুপারিশ করবে এই জন্য ভালো করে চিনতে হবে পীরের সঙ্গে মিশে যেতে হবে একাকার হয়ে যেতে হবে আর ফানাফিল্লা না হলে ফানাফি শায়েক পীরের মধ্যে ফানা হইতে না পারলে ফানাফির রসুল হওয়া যাবে না ফানাফির রসুল না হতে পারলে ফানাফিল্লাও হওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম যারা ঈমান এনেছে অথচ তাদের ইমানকে কোন প্রকার শিরিকের সঙ্গে সংমিশ্রণ ঘটায় নেই আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু তাদের জন্য রয়েছে নিরাপত্তা অহুম মুহতাদুন এবং তারাই হেদায়েত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 105 নম্বর আয়াতে বলেছেন ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা লা তাকুনান্না মিনাল মুশরিকিন তুমি তোমার চেহারাকে আল্লাহর দিনের জন্য কায়েম করে দাও হানিফান সম্পূর্ণ একনিষ্ঠভাবে হানিফান সমস্ত বাতিলকে বর্জন করে পীর বাবা খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা যত রকমের গায়রুল্লাহ আছে সবগুলোকে বর্জন করে হানিফান একনিষ্ঠ ভাবে আল্লাহর দিনের জন্য চেহারাকে মোতাবাজ্য করে দাও ওয়ালা তাকু নান্না মিনাল মুশরিকিন খবরদার মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না তাহলে বুঝে গেল যারা নিজের কলবকে নিজের চেহারাকে আল্লাহ ভিন্ন অন্য কারো দিকে মোতাবাজ্য করে আল্লাহর দিকেও মোতাবাজ্য করলো ভায়া মাধ্যম করলো তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমি আমার চেহারা মতো আজ করলাম পীরের কলবের দিকে প্রত্যেকটা পীর কেবলা হয়ে গেছে কেবলা পীর সাহেব কেবলা কেবলা মানে কি ওরা কেবলা বলে মনের কেবলা কেবলা এ কুলুব অন্তরের কেবলা অন্তর মোতাবাজ্য হবে পীরের দিকে আর চেহারা মোতাবাজ্য হবে কাবার দিকে এরকম জঘন্য আকিদা তারা রাখে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুরায় কাহাফে একশত দশ নম্বর আয়াতে শর্ত আরোপ করেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যারা কেয়ামতের দিবসে যারা আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায় ফালিয়ামাল আমালান সালিহা তারা যেন ন্যাক আমল করে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আর যেন তার রবের এবাদতের মধ্যে কোনো কিছুকে শরিক না করে এবাদতের মধ্যে কোনো কিছুকে পীরকে শরিক করা যাবে পীরের ধ্যান করা যাবে পীরের মধ্যে ফানা হওয়া যাবে আমার ভাইয়েরা এই ফানা ফিস শেখ সব পীরের আকিদার মধ্যে আছে কোন পীর এরকম নাই যেই পীরের তরিকায় ফানাফি শাইখের আকিদা নাই আমি নাম বলতে চাচ্ছি না প্রত্যেকটা পীরের আকিদার মধ্যে এটা আছে তাহলে যারা পীরের মধ্যে ফানা হওয়া শিখায় পীরের মধ্যে বিলীন হয়ে যাওয়া শিখায় গায়রুল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়া শিখায় সুরায় কাহাফের একশো দশ নম্বর আয়াত বলছে তারা মুশরিক পরিষ্কার করে দিয়েছে আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিক বে ইবাদাতে রব্বিহি আহাদা তার রবের এবাদতের মধ্যে কোনো কিছুকে যেন শরিক না করে কাউকে যেন শরিক না করে কোনো পীরকে না কোনো অলিকে না কোনো নবী রসুলকেও না এবাদত হবে কার জন্য এই বিষয়টা আমাদের বুঝতে হবে পীরেরা দলিল পেশ করে আল্লাহ তো কোরআন সরাসরি দেন নাই রসুল পাঠাইলেন কেন এই বেটা রাসুল পাঠাইছেন এবাদতের মাধ্যম হওয়ার জন্য না কোরআন শিক্ষা দেওয়ার জন্য এটা আপনাদের পরিষ্কার মনে রাখতে হবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাসুল পাঠানো হয়েছে কিন্তু এবাদতের মাধ্যম হওয়ার জন্য নয় আল্লাহর নবীর সাহাবিরা কোরআন শিখতেন রসুলের থেকে এবাদত করতেন সরাসরি আল্লাহর জন্য রাসুলকে ভায়া মাধ্যম বানাইতেন না এটাই ইমান এখনো সমস্ত নায়েবে রাসুল রাসুলের যারা প্রতিনিধি ওলামায়ে কেরাম আল্লাহর রাসুল বলেছেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস এই ওয়ারিসের কাজ হচ্ছে আল্লাহর নবী যে কোরআন শিক্ষা দিয়েছেন আলেমরা সেই কোরআন শিক্ষা দিবে মহাদ্দিসিনরা মুফাসসিরিনরা ইমাম সাহেবরা শিক্ষকেরা কোরআনের শিক্ষা দিবেন হাদিসের শিক্ষা দিবেন কিন্তু এবাদত হবে সরাসরি কার এটা না বোঝার কারণে আপনাদেরকে বোকা বানায় বলে যে আল্লাহ তো কোরআন দিয়েছেন রসুলের মাধ্যমে তাহলে এবাদত ভায়া মাধ্যম নাই কে বলেছে এই তো ভায়া মাধ্যম পাওয়া গেল এটা ক্লিয়ার করে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না অংশীদার বানাইও না এবারে আমি বলবো শিরিকের ভয়াবহতা শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায় আজকের যে আলোচনা করছি এটা আমাদের কিতাবুল আকায়েদ যেটা আমি আগেও বলেছিলাম গুরুত্বপূর্ণ কিতাব ইসলামী আকিদার এক গুরুত্বপূর্ণ সংকলন আজকে মার্কেটে এসেছে এখানে পাবেন সামনে ওটার শিরিকের অধ্যায় থেকে আমি আলোচনা করছি এই সবগুলো আলোচনা সেখানে আছে এর আরো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 এই আঠারো জন নবীর নাম নিয়ে বলেছেন আমি তাদেরকে নির্বাচিত করেছি আমার দিনের জন্য মনোনীত করেছি ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম আমি আল্লাহ নিজে তাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করেছি যালিকা হুদাল্লাহ এটা আল্লাহর দেওয়া হেদায়েত হেদায়েত দর মালিককে আল্লাহ ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদিহি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন হেদায়েত দেন কে না কোনো নবী না কোনো রসুল না কোনো পীর পীর একেবারে তাওয়াজ্জু দিয়ে আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয় চরমনায় পেরে বসে দেখছেন কেমনে আসমান উঠাইতেছে এক লোক গেছে আমি আল্লাহকে বাইতে চাই তো ওই এলাকার কুতুব আর এক কুতুবের খবর দিয়েছে একজনের না পারি দুইজনে মিলে ফয়েজ দেওয়া শুরু করছে আর জিজ্ঞেস করে এই যুবক তুই কোথায় আমি এখন প্রথম আসমানে আল্লাহ এত হবে না আরো উপরে উঠাও এরপরে জিজ্ঞেস করলো এখন কোথায় দ্বিতীয় আসমান এরকম সাত আসমান ভেদ করে গেছে পরে জিজ্ঞেস করলো যুবক তুই এখন কোথায় কয়ে এখন তো আরো সে আল্লাহ এত হবে না আরো উপরে নাও এরপরে যুবককে জিজ্ঞেস করো যুবক তুমি কোথায় আর আওয়াজ আসে না তার মানে হচ্ছে আওয়াজ থেকে আসবে যুবক তখন আল্লাহর প্রেমে লিপ্ত হয়ে গেছে এরা প্রেম করে আল্লাহর সঙ্গেও প্রেম করে ভাইরা আমার মনে রাখতে হবে এইরকম ফয়েজ দিয়ে আল্লাহ নবী কতজনকে উপরে উঠেছেন আল্লাহর নবী সিও চাচা আবু তালেবকে সারা জীবন দাবাত দিলেন আবু তালেব আল্লাহ নবীর জন্য সারা জীবন কষ্ট করেছেন এই আবু তালেব যখন মারা যাচ্ছে আল্লাহর নবী তার মাথার কাছে গিয়ে বসলেন আর বললেন চাচা লাই লাইল্লাহ এতটুকু বলো মোহাম্মদুর রসুল্লাহ বলার প্রয়োজন নেই আল্লাহ থেকে সুপারিশ করে নিব লাই লাইলাহা ছাড়া কাজ হবে এটা তাও তাওহিদ একত্বতা এই তাওহিদ ছাড়া সিরেক মুক্ত হওয়া ছাড়া কারোর জন্য আমি সুপারিশ করতেও পারবো না এক আমি বলি এটাই ইসলামের মূল ভিত্তি যত এবাদত করুক যত জিকির করুক আর যত রাস্তায় মারামারি করুক কুফুরি তরিকায় রাস্তায় মারামারি করে কি আল্লাহর রাসুলের তরিকা না কুফুরি তরিকায় কুফুরি তরিকায় গণতন্ত্র করে আল্লাহর নবী বললেন এই সমস্ত তরিকা লাই লাইলাহাদি বাদ দিতে হবে এটা বলতে হবে এক আপনি এক লক্ষ শূন্য রাখলেন একেবারে এই বছিলা মেট্রো হাউজিং এর মার্কাজ মসজিদ থেকে শুরু করে পুরা ঢাকা সহ শূন্য দিয়ে ভরাইলেন কোন মূল্য আছে একটা এক লেখেন আগে এরপরে একটা শূন্য দান ডান পাশে কত হবে এখন এখন শূন্যের মূল্য আছে দুইটা শূন্য লাগাও কত হবে তিনটা লাগাও কত হবে যত শূন্য বাড়বে একের মূল্য তত বাড়বে ঠিক তেমনি ভাবে ইল্লাল্লাহ যদি ক্লিয়ার না থাকে তাওহীদ যদি ক্লিয়ার না থাকে তাহলে যত জিকির করুক যত পাগড়ি পড়ুক আর যত রকমের পাগলামি করুক আর যত রকমের বাদর ঝুলুক এই সমস্ত দিয়ে আল্লাহর দরবারে নাজাদ পাওয়া যাবে না এরা জিকির করতে করতে গিয়ে মাহফিলের স্বামী বামিয়ানার উপরে বাদরের মতো ঝুলতে থাকে আল্লাহর নবীর কোন সাহাবি বাদর ঝুলেছেন এই বান্দ্রামি কোন সাহাবিরা করেন নাই পীরের ফয়েজ নবীর তো বেশি হয়ে গেছে ওরা নামাজের মধ্যে চিৎকার মারে কয়েকজন সাহাবি নামাজের মধ্যে চিৎকার মেরেছেন এজন্য মনে রাখতে হবে সেরে যুক্ত অবস্থায় এবাদত করলে আল্লাহ তালা কবুল করবেন না শুধু কবুল করবে না তা না এই শিরেক যদি থাকে কারো মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাকে কখনো ক্ষমা করা হবে না অর্থাৎ দুনিয়াতে তবা করলে তো মাফ হবে এখন আপনারা তাও বুঝেছেন তবা করলেন আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন তাহলে ক্ষমা করবেন না তার মানে কি এই সিরেক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় অন্য অন্য গুণা করে মারা গেল সিরেক করে নাই আল্লাহ তালা হয়তো শাস্তি দিয়ে নতবা ক্ষমা করে দিয়ে কিন্তু জান্নাত দিবেন কিন্তু যদি কোনো ব্যক্তি সিরেকের গুণা নিয়ে মারা যায় সে যত এবাদত করুক জিকির আজকার তসবি তাহলিল করুক সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না বলে পরিষ্কার ঘোষণা করেছেন শুনুন আয়াতগুলো সুরায় নেসার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে শিরিক করে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ আর এর নিচে এর ছোট যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন এরপরে বলছেন অমাইয়ু শিরিক বিল্লাহি আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ফাকাদিফতারা ইসমান আযীমা তারা আল্লাহর উপরে মারাত্মক ধরনের তোহমাত আরোপ করেছে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ কোনো ভায়া মাধ্যম বানান নাই আর তারা বলছে ভায়া মাধ্যম আল্লাহ বললেন যে আমার কোনো অংশীদার নাই আমার কোনো সহযোগী নাই এরা বলল পীরেরা কুতুব আছে আক্তাব আছে এক এক এলাকা এক একজন নিয়ন্ত্রণ করে অমুক এলাকার কুতুব আসছে আর এক এলাকার কুতুবকে ডেকেছে এই সমস্ত কুতুব আক্তাব ওলি আউলিয়াদের কি অবস্থাটা করে রাখছে ক্ষমতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সেজন্য সুরায় মায়াদার বাহাত্তর নম্বরাতে বলেছেন এই লোকগুলো জান্নাতে সুপারিশ করে নেওয়া দূরের কথা যারা শিরিক করে আল্লাহ তারা তাদের নিজের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন হ্যাঁ। শুনুন আয়াত ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তার ঠিকানা হচ্ছে জাহান নামের আগুন আনসার এই জালিমদের জন্য কোনো আনসার নাই কোনো সাহায্যকারী নাই কে বলেছেন এজন্য এই সেরেকে যতক্ষণ পর্যন্ত লিপ্ত থাকে অতক্ষণ দোয়া কবুল হয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত আবু যার গেফারি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يغفر لعبده আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই লায়াগফির অবশ্য অবশ্যই ক্ষমা করেন তার বান্দাকে মা লাম ইয়াকাইল হিজাব যতক্ষণ পর্যন্ত হেজাব পরে না যায় পর্দা না পরে যায় قالوا يا رسول الله وما وقوع الحجاب সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হিজাব পরা পর্দা পরা বলতে কি বোঝায় পর্দা পরা কি জিনিস قال أن تموت النفس وهي مشركة আন্তামুতান নফসু হিয়া মুশরেকা কোন ব্যক্তি সেরেক যুক্ত অবস্থায় মৃত্যুবরণ করা এটা পর্দা পড়ে যাওয়া সেরেক যুক্ত অবস্থায় মারা গেল পর্দা পড়ে গেল এই ব্যক্তিকে আল্লাহ আর কখনো ক্ষমা করবেন না বোঝা গেল একটা চোর ডাকাত জেনাকার বেশ্যা বেহায়া আল্লাহ তারা এদেরকেও ক্ষমা করতে পারেন মৃত্যুর পরে যদি শিরিক না করে থাকে কিন্তু যদি কোনো ব্যক্তি সিরেকের গুণা নিয়ে মারা যায় আল্লাহ তারা তাকে ক্ষমা করবেন না বলে ঘোষণা করে দিয়েছেন ভাইরা আমার হাদিসটা আছে মুস্তাদ আহমদের একুশ হাজার পাঁচশো তেইশ নম্বর এবনে কাসিরের প্রথম খণ্ডের ছ আটাত্তর পৃষ্ঠায় দেখবেন আয়াতে তাফসিরে তিনি হাদিসগুলো উল্লেখ করেছেন এমনি ভাবে সহি মুসলিমের হাদিস আছে এবনে নুমাইর থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি মান মাতা ইউশরিকু বিল্লাহি সেই আন্দাখালান নার যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জাহান নামের আগুনে প্রবেশ করবে সহি মুসলিমের দুইশো আটাত্তর নম্বর হাদিস এবারে শিরিককারী ধ্বংস এবং বিপর্যয় পতিত হয় আল্লাহ তালা একটা সুন্দর উদাহরণ দিয়েছেন কোরআনে সুরায় হজের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল সে যেন আসমান থেকে পড়ে গেল আসমান থেকে পড়ে গেল এরপরে অতপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল পাখি তাকে আও তাহবিবিহির রিহ ফি মাকানিন সাহিক অথবা তাকে বাতাস অনেক অনেক দূরে নিয়ে খড়কুটার মতো ফেলে দিয়েছে শিরিক যে ব্যক্তি করে আল্লাহ তারা তার সম্পর্কে কি উদাহরণ দিয়েছেন সেজন্য আসমান থেকে মহাশূন্য পড়ে গেছে ওখান থেকে পাখি ছো মেরে নিয়ে গেছে অথবা সে অনেক দূরে গিয়ে পড়ে গেছে মরুভূমিতে সাগরে পড়ে গেছে তার কোনো আর বাঁচার উপায় নেই হাদিসটা আয়াতটা সুরে হজের একত্রিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এজতানিবু আসাব আলমো তোমরা সাতটা ধ্বংসাত্মক গুনাহের থেকে বাঁচো এই সাতটা ধ্বংসাত্মক গুণা এক একটা গুণা এক একজনকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট সাহাবা একরাম প্রশ্ন করলেন ওই সাতটা ধ্বংসাত্মক গুণা কি এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে এমনি ভাবে শিরিক যে ব্যক্তি এতক্ষণ বললাম শিরিক করলে কি অবস্থা আর শিরিক যদি না করে তাহলে তার জন্য একটা পুরস্কার আছে হাদিসটা সহি বুখারির দুই হাজার আটশো ছাপ্পান্ন নম্বর সহি মুসলিমের একশো তেপ্পান্ন নম্বর এবনে মাজার চার হাজার দুইশো ছিয়ানব্বই নম্বর হাদিস মোয়াজ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار আমি আল্লাহর নবীর সঙ্গে একটা গাধার উপরে আল্লাহর নবীর পিছনে বসেছিলাম সাইকেলে মোটর সাইকেলে যেমন পিছনে একজন বসে আল্লাহর নবীর পিছনে এই মোয়াজ বিন জবাল রাজি আল্লাহ তালানহু গাধার পিছনে বসলেন আল্লাহর রাসুল সাল্লাম জিজ্ঞেস ওই গাধাটার নামও বলা আছে ইউকাল হো ওফাইর আল্লাহর নবীর এই গাধাটার নাম ছিল ওফাইর ফাকাল মোয়াজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হে মোয়াজ হাল তাদেরই মা হকুল্লাহ আলা এবাদিস অমা হকুল এবাদ আলাল্লাহ তুমি কি জানো আল্লাহর কি হক আছে অধিকার আছে বান্দার উপরে আর বান্দার কি হক আছে আল্লাহর উপরে হক এ ধরনের প্রশ্ন করলে সাহাবা একরাম বুঝতেন যে আল্লাহ নবী নিজে বলবেন প্রশ্ন করেছেন গুরুত্ব বোঝাবার জন্য সাহাবি সুন্দর করে বললেন আল্লাহ রাসুল আলামু এ বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসুলই ভালো জানেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন قال فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا আল্লাহর হক তার বান্দার প্রতি এই যে তারা শুধুমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না না কোনো পীরকে না কোনো খাজা বাবাকে না কোনো গাজা বাবাকে না কোনো ল্যাংটা বাবাকে না কোনো গাছকে না কোনো মাছকে না কুমিরকে না কচ্চককে কাউকে শরিক করা যাবে না এবাদত করব শুধুমাত্র কার এটা আল্লাহর হক কার উপরে বান্দার উপরে এরপরে বললেন ও হকুল এবাদ আল্লাহ আর বান্দার হক আল্লাহর উপরে এই আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি সাইয়া যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না তাকে শাস্তি না দেওয়া তাকে শাস্তি তাহলে বোঝা গেল শিরিক না করলে একটা গ্যারান্টি পাওয়া গেল আল্লাহ তাকে চিরস্থায়ী শাস্তি দিবেন বলতে ইয়া আল্লাহ মহাজ বিন জাবাল বলেন ইয়া রাসুল আমি কি লোক এই হাদিসটা মানুষকে শুনিয়ে দিব না আফালা উবাসরুবিহীন নাস আমি মানুষকে বলে দিই এটা ওই সময় নিষেধ করেছেন কারণ তখনও মানুষের ইমান পাকা হয় নাই এই হাদিসের অর্থ বুঝবে না এজন্য বললেন যে তুমি মানুষকে বলো না তাহলে ভরসা করে বসে থাকবে আর আমল করবে না শিরিক সম্পর্কে কোরআনে আরো আয়াত আছে সুরায় লোকমানের তেরো নম্বরে বলা হয়েছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরিকা লাজুল মানে তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না নিশ্চয়ই শিরিক বড় অন্যায় জুলমুন আজিম মহা অন্যায় ভয়াবহ গুণা আল্লাহ যেটাকে মহা মারাত্মক ভয়াবহ গুণা বলে আখ্যায়িত করেছেন সেই গুণা যারা করে এদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আজ আমাদের দিন কায়েম বা কোনো কাজ করার কোনো সুযোগ আছে এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ্দাম্বে আকবর ইন্দাল্লাহ আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বড় গুণা আল্লাহর নিকট কোনটি সবচেয়ে বড় গুণা কোনটি কালা আন তাজআল লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া আল্লাহর সঙ্গে কোন শরিক সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন হাদিসটা আছে বুখারি শরীফের চার হাজার সাতশো একষট্টি নম্বর হাদিস এমনি ভাবে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক বলেছেন অপবিত্র বলেছেন ওদেরকে আল্লাহর সৃষ্টির সবচেয়ে খারাপ বলে আখ্যায়িত করেছেন কোরআন থেকে শুনুন সুরায় তবার আটাশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মুশরিকা নাজাস নাপাক মুশরিকা কি যারা শিরিক করে তারা কি এরপরে আল্লাহ তারা আরাকাতে বলেছেন ওরা সৃষ্টির যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে ওরা সবচেয়ে অধম কুকুর বলো শুকুর বলো কীট পতঙ্গ বলো এমনকি নোংরা নর্দমার পোকা বলো তার চেয়েও নিকৃষ্ট কারা দলিল কোরআনের সুরায় না এর ছয় নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কুফুরি করে ওয়াল মুশরিকিনা এবং যারা শিরিক করে কাফারু মিন আহলিল কিতাব আহলে কিতাবদের থেকে যারা কাফের হয়ে গেছে ওয়াল মুশরিকিনা আর যারা মুশরিক হয়েছে আল্লাহর সঙ্গে যারা শিরিকে লিপ্ত হয়েছে আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা ওরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে উলাইকা হুম শাররুল বারিয়াহ ওরা আল্লাহর মখলুকাতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম অধম কারা না পায়খানার পোকা না কুত্তা না শুকুর সবচেয়ে অধম কারা যারা সিরিকে লিপ্ত হয় যদি পীরে মরিদ হয় তারপরেও যে পীর নিজে হয় তারপরেও সে কি আল্লাহর সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে অদম কার সঙ্গে ঐক্য করতে বলো একদিকে স্বীকার করো আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভায়া মাধ্যম সৃষ্টি করা হচ্ছে সিরিক আবার সেই শিরিকওয়ালাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে বলছো আমার ভাইয়েরা কোরআন পড়বেন এই শিরিক ওয়ালাদের জন্য দোয়া করাও যায় নাই হ্যাঁ। এই মুশরিকরা মরে আর এদের জন্য দোয়া করে হুজুররা গিয়া কোরআনের আয়াত শুনুন সূরায়ে তওবা তেরো নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন কোন নবীর জন্য এবং কোন মমিনের জন্য উচিত হবে না সমুচিন হবে না লিল মুশরিকিন কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা ক্ষমা চাওয়া তবা করা মাপ চাওয়া মাফেরাত কামনা করা আল্লাহ বলছেন কোন মুশ্রিকের জন্য মাগফেরাত কামনা করা আল্লাহর নবীর জন্য কোন মমিনের জন্য জায়েজ হবে না যদি বাপদাদা হয় আল্লাহ উল্লেখ করছেন শুনুন ভালো করে ওয়ালাউ কানু উলি করবা যদিও হোক না কেন তারা অনেক নিকটাত্মীয় চাচা ভাতিজা মা বাপ দাদা দাদি নানা নানি ওয়ালাউ কানুলি কুরবা যত নিকটাত্মীয় হোক না কেন তার জন্য দোয়া করা জায়েজ হবে না মিম্বাদে মা তাবাইয়ান আল্লাহুম যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেছে আন্নাহুম আসহাবুল জাহিম যে ওরা জাহান্নামি ওরা আগুনের অধিবাসী জাহান্নামে যাবে মুশরিক হলে জাহান্নামে যাবে এই শিরিক অবস্থায় যে মারা গেল স্পষ্ট হলো সে জাহান্নামে চলে গেছে জাহান জাহান্নামি হওয়ার পরেও সেরেকে লিপ্ত হওয়ার পরেও কোন নবীর জন্য কোন মমিরের জন্য উচিত হবে না কোন মোর্শেকের জন্য দোয়া করা কোরআনের আয়াত না জসিমুদ্দিন রহমানের বানানো আয়াত চোরায়ে তবা একশত একত্রিশ নাম্বার আয়াত যদি কোরআনের উপর ইমান থাকে কোরআনের উপর বিশ্বাস থাকে তাহলে যারা সারা জীবন শিরিক করেছে মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছে মূর্তি হেফাজত করেছে মূর্তি তৈরি করেছে যে সমস্ত লোকেরা মাজারে গিয়ে চেষ্টা করেছে মাজারে গিয়ে প্রার্থনা করেছে এই সমস্ত মুশরেকরা মারা গেলে আল্লাহর অস্তে ওদের কবরে গিয়ে দোয়া করো না ওদের জন্য মিলাদ মাহফিলে ওদের জন্য ইস্তেকফার করো না পয়সার জন্য পাগল হয়ে যাও না কোন নেতা নেত্রী মারা গেল আর গিয়ে কেমনে মিলাদে আগে বসবে কারণ কারণ পত্রিকায় ছবি আসবে মিডিয়ায় প্রচার হবে এই সমস্ত ভয় করা আল্লাহকে আল্লাহ বলেছেন কোন মোর্শেকের জন্য দোয়া করা জায়েজ না হারাম নিষেধ করেছেন কে না জসিমউদ্দিন রহমানি ভাইয়েরা আমার এরপরে আমরা এখন দেখাবো শিরিক মানুষ কেন করে পানি বলতে শিরিক মানুষ কেন করে আল্লাহ সুবাহান তাও কোরআনে পরিষ্কার করে দিয়েছেন শিরিক করে কেন এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সম্পর্কে মন্দ ধারণা করা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা এটা আমি আগেও ক্লিয়ার করেছিলাম একজন ছেলে অন্যায় করেছে বাবার কাছে ক্ষমা চাইতে যায় না যায় মায়ের কাছে কারণ সে মনে করে বাবার কাছে গেলে পিট্টি লাগাবে মায়ের উপরে আর বাবার উপরে ভালো ধারণা দুজনের উপরে দুজনের উপরে মায়া আছে কিন্তু মায়ের উপরে তার ধারণা ভালো বেশি বাবার উপরে একটু খারাপ ধারণা আছে যে বাবার কাছে গেলে মাপ করবে না পিট্টি লাগাবে মায়ের কাছে গেলে আগে মাপ পাওয়া যাবে সেই জন্য বাবার কাছে না গিয়ে কার কাছে যায় ঠিক একই অবস্থা এই পীরের মুড়িদেরা ভায়া মাধ্যমলারা মনে করে আমি এত গুণা করেছি আল্লাহ মাফ করবেন না পীর বললে হয়তো আল্লাহ মাফ করতে পারবে তার মানে পীরের মায়া আল্লাহর চেয়ে অনেক বেশি এটা আমার কথা না চর্ম নাই এই পীরের বেদে মা রেফাত চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পরিষ্কার লিখে দিয়েছে বান্দা অসংখ্য গুণা করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চাহেন না পীর অনুনয় বিনয় করিয়া আল্লাহর কাছে বলেন ওই অনুনয় বিনয়ের ফলে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন এই চরমনায় পীরদের পরিষ্কার আকিদা হয়ে গেল যে পাপীদেরকে আল্লাহ মাফ করতে চায় না ক্ষমা করতে চায় না পীর বলার পরে আল্লাহ মাফ করে নেন এই রকম ভায়া মাধ্যম বিশ্বাস করার পরেও যারা ওদের জিকির দেখে আর রাজপথের কিছু আন্দোলন দেখে আমাদেরকে নসিহা দেয় উপদেশ দেয় ওদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি তোমাদের তাওহিদ এখনো ক্লিয়ার হয় নাই শিরিক সম্পর্কে এখনো পরিষ্কার তোমরা আকিদা পোষণ করতে পারো নাই আমাদেরকে নসিহা দেওয়ার আগে আকিদা ক্লিয়ার করো কোরআন করার চেষ্টা করো কোরআন পরিষ্কার বলে দিয়েছে শুনো আল্লাহ বলছেন মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ামাল সুআন মাইয়ামাল সুআন যে ব্যক্তি কোনো অন্যায় করলো আও ইয়ামাল সলি আও মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু যে ব্যক্তি কোনো বড় অন্যায় করেছে অথবা নিজের উপরে জুলুম অত্যাচার করেছে অতপর সে আল্লাহর কাছে করে ক্ষমা চায় আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ কি বলছেন না মাফ করবো না পীরের ভাইয়ের মাধ্যমে আসো এটা বলছেন আল্লাহ পরিষ্কার বলছেন ইয়াজিদিল্লাহ গফুর রহিমা সে আল্লাহকে গফুর পাবে রহিম পাবে ক্ষমাশীল পাবে দয়ালু পাবে গফুর আর রহিমা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে আমার দিন কায়েমের সঠিক পথ বইটা বাইরে পাবেন ওখানে লাস্টের দিকে পীর আকৃতির আকিদের উপর লেখা ওখানে দলিটা দিয়েছেন পরিষ্কার করেন আয়াত আল্লাহ বললেন যত অন্যায় করো যত পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ডাইরেক্ট মাফ করবেন পীর বলল ডাইরেক্ট মাফ করবেন না আল্লাহরটা মানবো না পীরেরটা মানবো এরপরেও যারা পীরদের উপরে সহানুভূতিশীল আল্লাহর অস্তে আকিদা এখনো ক্লিয়ার করো সিরেক মুক্ত আকিদা পোষণ করো যতক্ষণ পর্যন্ত আকিদা সিরেক মুক্ত না হবে অতক্ষণ পর্যন্ত তোমার এবাদত কোনো কাজে আসবে না কেতাবুল আকায় এসে গেছে ভালো করে পড়বেন কোরআন এবং হাদিসের দলিল ছাড়া কোনো কথা নাই যদি কোনো কথা দলিল ছাড়া পাওয়া যায় ওটা শয়তানের মুখে ছুঁড়ে মারো লিখকের মুখে ছুঁড়ে মারো আর যদি কোরআন এবং সুন্নার দলিল থাকে তাহলে সেটা আল্লাহর উপরে ভিত্তি করে কোরআনকে যদি বিশ্বাস করো হাদিসকে বিশ্বাস করো মানো তাহলে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করো এটাই মমিনদের কাজ মমিনদেরকে যখন বলা হয় আল্লাহর কালামের কথা তারা সঙ্গে সঙ্গে বলে ও শুনলাম আর মানলাম আর মুনাফিকরা বলে না ও না শুনলাম মানলাম না সিদ্ধান্ত নাও কোন দলে যাইবা আসো সিরিক কেন করে বলছিলাম যে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণার কারণে কোরআনের সুরায় ফাতাহ এর ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী আর মুশরেক পুরুষ আর মুশরেক নারী যারা আল্লাহর উপরে খারাপ ধারণা করে মন্দ ধারণা করে বোঝা গেল মুশরিকরা আল্লাহ সম্পর্কে কি ধারণা করে পীরের মুরিদরা আল্লাহ সম্পর্কে কি ধারণা করে মন্দ ধারণা করে আল্লাহ ডাইরেক্ট মাফ করতে চায় না পীর না বললে আল্লাহ শুনবে না উকিল ধরা লাগে আল্লাহ তারা বলছেন আল্লাহ বলছেন আলাইহিম দায়রাতুস সাউই আল্লাহ বলছেন আসল মন্দটা ওদের উপরে গিয়ে পড়বে অগদেব আল্লাহ আলাইহিম আল্লাহ ওদের উপরে গজব নাজিল করেন ওয়ালানাহুম আর ওদের উপর আল্লাহ লানত করেন ওয়াআদ্দালাহুম জাহান্নাম আর ওদের জন্য মেহমানখানা তৈরি করে রেখেছেন জাহান্নাম ওয়াসাআত মাসিরা আর এই জাহান্নাম কত বড়ই খারাপ স্থান সূরা আল ফাতাহ ছয় নম্বর আয়াত বোঝা গেল এই যে মন্দ ধারণা এই কারণেই ওরা ভায়া মাধ্যম গ্রহণ করে থাকে এজন্য তাওহীদবাদীদের ইমাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময়কার এই আল্লাহ সম্পর্কে মন্দ ধারণাকারী ভায়া মাধ্যম অনুসরণকারী মূর্তি পূজকদেরকে বলছেন কোরআন পরিষ্কার জানি সুরে হজের তেরাশি নাম্বার থেকে শুরু করে তেহাত্তর থেকে চুয়াত্তর নামাজ বলা হয়েছে আর সুরা সফাতের পঁচাশি থেকে সাতাশি নাম্বার বলা হয়েছে এজ কাল আলী আবিহি ওয়া কৌমিহি মাদা তাবুদুন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতিকে বললেন মাদা তাবুদুন তোমরা কিসের ইবাদত করছো আইফকানা লিহাতান দুন আল্লাহি তুরিদুন তোমরা কি আল্লাহর পরিবর্তে অনেক মন গড়া বানানো মাবুদের ইবাদত করছো ফামাজান্নুকুম বিরাব্বিল আলামিন রব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা কি আকিদা পোষণ করো কি ধারণা রাখো আল্লাহ সম্পর্কে বোধহয় মন্দ ধারণা আছে সরাসরি আল্লাহ শুনবে না ডাইরেক্ট শুনবে না সেই জন্য ভায়া মাধ্যম ধরে আছো কুম্বে রব্বিল আলামিন এরপরে সুরায় হজের তেয়াত্তর এবং চুয়াত্তর নাম্বার আল্লাহ বলছেন এই যে ভায়া মাধ্যম তোমরা ধরে আছো আল্লাহ বলছেন উদাহরণ দিয়ে বলছেন ইয়াইহান্নাস দুরিবা মাসালুম ফাস্তামিউলা হে মানব সকল ও হে দুনিয়ার সমস্ত মানুষেরা পীরের মুড়িদেরা শুনো মূর্তি পূজারীরা শুনো আগুন পূজারীরা শুনো মাজার পূজারীরা ভালো করে কান লাগাইয়া শুনো ফাস্তামিউল্লাহ দুরিবা মাসালুন তোমাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ সেট করা হচ্ছে মেসাল পেশ করা হচ্ছে নিশ্চয়ই তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো যাদেরকে আহ্বান করছো ভায়া মাধ্যম বানাচ্ছ ওদের অবস্থাটা শুনো ওরা একটা মাছিও তৈরি করতে পারবে না মাছিও বানাইতে পারবে না জুবাব মানে কি জুবাব মানে কি মাছি মাছিও তৈরি করতে পারবে না ওলা তামাউল্লাহ যদি ওরা সব একাত্র হয় সব পীর খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা ফকির বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সব একাত্র হয় একটা মাছিও তৈরি করতে পারবে না আর মাছি তৈরি করা তো দূরের কথা ওদের সামনের থেকে একটা মাছি যদি ওদের ভোগের কিছু অংশ নিয়ে যায় হাদিয়ে তোবা দিয়েছে মুরিদরা মাছি একটু চিন্তাই করে নিয়ে গেছে আল্লাহ বলছেন লা মিনহু ওই মাছির মুখ থেকে ওইটা ফিরাবার ক্ষমতাও তোর পীরের নাই মিনহু মাতলুব আল্লাহ যারা যারা মাতলুব যারা পূজারি আর যার পূজা করে এরা কতই না দুর্বল দাউফাত তালিব ওয়াল মাতলুব এরপরে আল্লাহ বলছেন আসল রহস্য কি কেন এইগুলো করছে মা কাদারুল্লাহ হাক্কা কাদেরিহি ওরা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই আল্লাহকে যথাযথভাবে চিনতে পারে নাই আল্লাহ তালা কি দয়ালু আল্লাহ তালা কি মায়াবী আল্লাহ তালা কি ক্ষমাশীল এইটা ওরা বুঝতে পারে নাই আল্লাহর শান বুঝতে পারে নাই আল্লাহ তালা বললেন যে যত অন্যায় করেছ পাপ করেছ গুণা করেছো সুম্মা ইস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও ইয়াজিদিল্লাহ গফুর রাহিমা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু পাবে তোমাদের কাজ হলো গুনাহ করে ক্ষমা চাওয়া আল্লাহর কাজ হলো ক্ষমা করা তোমাদের শান হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর আল্লাহর শান হচ্ছে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া তোমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাচ্ছ না তোমাদের কাজ হচ্ছে ওই মালিকের কাছে চাওয়া তোমাদের শান হলো কেউ চাইলে তোমরা বেজার হও আল্লাহর শান হলো কেউ চাইলে তিনি খুশি হন যাব কার কাছে এই জন্য বলছেন মা কাদারুল্লাহ হাত্তা কাদরিহি ওরা মূলত আল্লাহকে আল্লাহর শান অনুযায়ী যথাযথভাবে মূল্যায়ন করতে পারে নাই সুরে হজের তিয়াত্তর থেকে চুয়াত্তর নম্বর আয়াতগুলো পড়বেন এখানে আল্লাহ তারা দেখাই দিলেন ওদের সম্মিলিত শক্তি যখন একটা মাছি সৃষ্টি করতেও সক্ষম নয় আবার মাছি যদি ওদেরকে কিছু থেকে ছিনিয়ে নেয় তা উদ্ধার করতেও সক্ষম নয় এরা তোমার কি কল্যাণ করবে এরা আল্লাহর থেকে তোমাদের কি উদ্ধার করে আনবে মাছির থেকে উদ্ধার করতে পারে না আল্লাহর থেকে উদ্ধার করবে কেমনে আমার বইতে লেখা আছে কিতাবের আকায়ের আমার সামনে খোলা আছে রাস্তায় পাবেন আজকে বের হয়েছে আকিদা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কিতাব নিজেরা কিনবেন পড়বেন অন্যকে হাদিয়ে দিবেন ওই অন্য কিছু হাদিয়ে দরকার নাই এই কিতাব জাকাতের টাকা দিয়ে কিনে দেওয়া যায় পেটের খোরাক যদি জাকাতের টাকা দিয়ে দেওয়া যায় তো মানুষের সবচেয়ে বড় খোরাক ইমানের খোরাক আকিদার খোরাক এইটা জাকাত দিয়ে দেওয়া যাবে না জাকাতের টাকা দিয়ে আপনারা কিতাব কিনে দিবেন গরিবদেরকে পড়াবেন যে পড়ো আকিদ দুরুস্ত করো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নিজের রহমত সম্পর্কে বলেছেন এই সমস্ত খারাপ ধারণা করো না আমার চেয়ে কোনো পীর বড় দয়ালু হয় নাই কোন খাজা বাবা দয়ালু হয় নাই গাজা বাবা আমার চেয়ে বড় দয়ালু নয় এই জন্য আল্লাহ তারা সুরে আরাফের একশো ছাপ্পান্ন নাম্বারতে বলছেন ও রাহমাতি আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে আল্লাহর রহমত সব মখলুককে পরিবেষ্টন করে আছে ওয়াসিআত সামাই করে আছে আর পেশাবরা বলে কি বাবারা আল্লাহ বলছেন আসমানের সামাই হই না জমিনের সামাই হই না আমি মমিন বান্দার কলবে সামাই হই আল্লাহ বলে মমিন বান্দার কলবে সামাই হয় বানাই রাখছে কিছু ফার্সি কবিতা আছে মান্না গঞ্জাম দর জমিন আছে মা লেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা বাবারা কুলুবুল মমিনে আর শুল্লা মমিন বান্দার কলবটা আল্লাহর আরো হয়ে গেছে কান্দে কান্দে ফোসফোস করে বলে আর মুরিদরা মাসালা বিশ্বাস করে এরকম ভিত্তি আছে আল্লাহর আরস কোথায় আল্লাহর নবী মেয়েরাজ গেলেন সাত আসমান ভেদ করে তারপর আরসে গেছেন আর পিড়ে মুরিদরা আরস বানাইছে কোনটাকে আর আরবিতে বলে মনে করে আমাদের হাদিসটা কোরআন এই পীরের মরিদরা আল্লাহকে ভয় কর জাল হাদিস বুয়া হাদিস মিথ্যা হাদিস তৈরি করে তোদেরকে ধোকা দিচ্ছে ওই পীরের ঘাড় ধরে জিজ্ঞেস কর এটা কোন কেতাবে আছে কুলুবুল মমিন আর সুল্লাহ মমিনদের কলব আল্লাহর আরস আমি এই বইতে কেতাবের আকায়দে পরিষ্কার লিখে দিয়েছি আল্লাহ আরসে আছেন এর উপর অনেকগুলো দলিল দিয়েছি আরসে আছেন কেমনে আছেন তা আমরা জানি না বিস্তারিত দলিল আছে পড়বেন ভালো এই গুলোকে এগুলো আকিদার বিষয় আকিদার মধ্যে গন্ডগোল থাকলে একে গন্ডগোল থাকলে তোমার কোনো আমল কাজে আসবে না জিকির করো তাহালিল ওদের বুজুর্গি সাপ দেখে তুমি ভয় পেও না ফোস করে কান্দে নামাজের মধ্যেও কান্দে কান্দা করি করে ভালো যে আল্লাহর হইতে হয় কিন্তু যদি ভুয়া আকিদা রেখে কান্দে আমি বলি যারা বুড়া পাঁচটার ধৈর্যা যে সমস্ত সিনেমাগুলোতে মারামারি বেশি আছে দুঃখের কাহিনী শুনে বসাই দাও দেখবো যে কানতে কানতে চোখের পানি কেমনে ফেলায় চোখের পানি দেখে পাগল হলে চলবে না আজব কাহিনী শুনে পাগল হলে চলবে না এজন্য কবি ইকবাল বলেছেন কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা বুলবুল ফকত আওয়াজ হে তাউস ফকত রং তুমি বুলবুলের গান শুনে আর ময়ূর পাখির রং দেখে পাগল হইও না বুলবুলি কাল গান গাইতে যেন আর কিছুই নাই ময়ূর পাখি কেউ নাচিয়ে তার কিছুই নাই সেই জন্য খবরদার বীরদের ভেষভূষা দেখে বীরদের দোকায় পড়ে যেও না সিরিকের মধ্যে লিপ্ত আছে আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াইদা সালাকা আন্নি ফাইন্নি করিব আমার বান্দা যদি তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে আমি তো বান্দার কাছেই আছি দান আমি বান্দার ডাকে সারা দেই যখন সে ডাক দেয় যখন সে ডাক দেয় দেরি করি না ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার গর্দানের সাহারগের কাছে এলেমের দিক থেকে কিসের দিক থেকে আল্লাহর জ্ঞান আল্লাহর এলেম আমাদের এত কাছে আল্লাহ আবার আমাদের মধ্যে ঢুকে বসছেন না এটা সুবিধা রাখি না আল্লাহ আরো সে আছেন আল্লাহ কোথায় আছেন আল্লাহর এলেম সর্বত্র বিরাজমান আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান কিন্তু আল্লাহ নিজে সবচেয়ে মিশিয়ে আছেন সবগুলো আল্লাহ পীরু আল্লাহ ভাইরা আমার এরপরে দুই নাম্বার কারণ হচ্ছে এই সৃষ্টিকে আল্লাহর সমতুল্য মনে করা সিরিক করা দুই নাম্বার কারণ সৃষ্টিকে আল্লাহর সমতুল্য মনে করা হয় কোরআন বলছে সুরায় সুরার এগারো নম্বর আয়াতে লাইসা কামিসলি সেই আল্লাহর সমতুল্য কেউ নাই সুরা ইখলাসের চার নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমতুল্য কেউ নাই সুরায় বাকারার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা আল্লাহর সমকক্ষ কাউকে বানাইও না সুরায় মারিয়মের পঁয়ষট্টি নম্বরে বলা হয়েছে হাল তাআলামু লাহু সামিয়া আল্লাহর সমপর্যায়ের কাউকে জানো কেউ নেই আপনি বলবেন আল্লাহর সমতুল্য তো পীরের মুরিদার আল্লাহ কাউকে বানায় না কেমনে বানায় শোনো এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে যেই কাজগুলো চাওয়া হয় সেগুলো পীরের কাছে চাওয়া যে ব্যক্তি তার দোয়া প্রার্থনা ভয় আশা ভরসা সৃষ্টির সাথে সম্পৃক্ত করে সে সব কাজে সৃষ্টির সৃষ্টিকে স্রষ্টার সাথে সমতুল্য করে ফেলল আশা করা ভরসা করা হুজুর আপনি না এটা হবেই না আপনি পারবেন অবশ্যই আপনি আমাকে সন্তান দেন এই কাজগুলো কার এইরকম আরো অনেক বিষয় আছে এই চ্যাপ্টারটা পড়বেন আমি এখানে অনেকগুলো আছে সবগুলো বলতে গেলে সময় অনেক লাগবে এরপরে অনেক সময় নামের ক্ষেত্রেও শরিক হয় বোখারি শরীফের ছয় হাজার দুইশো ছয় নম্বর হাদিস ভারতীয় সাফার দ্বিতীয় খণ্ডের নয়শো ষোলো নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে সেখানে বলা আছে عن ابي هريره رضي الله تعالى عنه قال اخنا اسم الله عند الله আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে রজুলুন তাসাম্মা মালিক আল আমলাক কোন ব্যক্তি নিজের নাম মালিকুল আমলাক বাংলায় আছে এদেশে আছে শাহানশাহ আছে না এরকম ও সেটাও বাংলা ফার্সি এই মালিকুল আমলাক শাহানশাহ রাজাদিরাজ কার নাম এই নাম রাখা শিরিক আল্লাহ বলছে এখানে লেখা আছে ইউকাদুল শাহানশাহ শাহানশাহ লেখা আছে এখানে এইটার টিকায় লেখা আছে এইটার সাথে মিলা আছে সুলতান সালাতিন রাজা বিরাজ আমির উলুমারা আমির আমির সে কে কিন্তু এই দেশে একটা হকানি পীরদের একটা সংগঠন আছে দাওয়াতুল হক এই দাওয়াতুল হকের প্রধান হচ্ছেন আজাদ মসজিদের খতিব যাত্রাবাড়ি দাওরা হাদিস বড় মাদ্রাসার প্রিন্সিপাল দাওয়াতুল হক নামক পীরের পীর এশিয়া মহাদেশের না জানো সারা দুনিয়া দাওয়াতুল হকের আমির আমির এই জন্য তার উপাধি হচ্ছে আমিরুল ওমারা কি নাম আমিরুল ওমারা দেওবন্দের থেকে ছাপা বড় বুখারি শরীফ দ্বিতীয় খণ্ডের নয় শত ষোলো নম্বর পৃষ্ঠার তিন নাম্বার টিকা খুলে দেখো পরিষ্কার লেখা আছে যে আমিরুল উমারা আহকামুল হাকিমিন সুলতানুল সালাতিন এই সমস্ত নাম উপাধি গ্রহণ করা সম্পূর্ণ সিরিক কিসের দাওয়াতুল হক এই দাওয়াতুল হকের একটা গজল আছে সকালবেলা রাসুলের তাসবি আর যে অজিফা আছে সেইগুলোর চেয়ে গুরুত্ব বেশি ওদের একটা গজল আছে কি গজল এ খোদায়ে পাক ও রহিম গান আছে না দাওয়াতুল হক যারা করে তারা অনেকে আছে এখানে যারা ওখান থেকে এসেছেন ওদের থেকে জিজ্ঞেস করে নেবেন ভাইয়েরা আমার এই সমস্ত গজল আল্লাহ নবী তৈরি করেন নাই যাই হোক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো উপমা দিয়েছেন আমি আর সেই উপমাগুলো যাচ্ছি না সময় অনেক হয়ে গেছে আমাদের সমাজে প্রচলিত শিরিকগুলো যা আছে এগুলো বাদ দিবেন এরপরে শিরিকের বিপরীতে তাওহীদ সেরেকে বিবরে কি আছে এই সেরেক মুক্ত তৌহিদ যুক্ত ইমান হচ্ছে মোমিনদের নাজাতের ওসিলা ইসলামের মূল ভিত্তি আপনারা আমি ইনশাআল্লাহ এটার বিস্তারিত আলোচনা আরো করার চেষ্টা করব আল্লাহর নবী মক্কায় কিসের দাওয়াত দিয়েছিলেন নামাজের দাওয়াত নামাজ মক্কায় আসলো মেরাজ থেকে একেবারে বিদায়ের বছর মক্কা থেকে হিজরতের বছর রোজা হলো মদিনায় গিয়ে হজ মদিনায় গিয়ে সব এবাদত মদিনায় গিয়ে মক্কায় আল্লাহ নবী কিসের দাওয়াত দিয়েছিলেন ইমানের দাওয়াত ইমানের দাওয়াত ইমানও মক্কা লোকদের ছিল কেমন ইমান ছিল আল্লাহ সৃষ্টিকর্তা যেমন আমরা বিশ্বাস করি এটা তারা করত আমি সবগুলো আমার এই কেতাবে আছে দেখে নেবেন কোরআনে অনেকগুলো আয়াত আছে আল্লাহ বলছেন ওদেরকে জিজ্ঞেস করে আসমান জমিন কে সৃষ্টি করে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন অনেকগুলো দলিল আছে পার্থক্যটা কোন জায়গায় ছিল সেই পার্থক্য ইনশাল আগামী জুমে আবার এক ক্রিয়া আগে আলোচনা হয়েছে আবার যেহেতু আকিদার বিষয়গুলো ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব আজকে শিরিক সম্পর্কে আলোচনা হলো আগামী জুমাতে ইনশাআল্লাহ এই শিরিকের বিপরীতে মুসলিমদের আকিদার মূল ভিত্তি তাওহীদ মক্কার কুফফারদের সঙ্গে এটাই পার্থক্য মানে মক্কার কুফফাররা বিশ্বাস করত আল্লাহ আছেন বিশ্বাস করত আল্লাহ আসমান জমিনের মালিক বিশ্বাস করত শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে আমি দলিল দেব আমার এই কিতাব দলিল দেওয়া আছে কোরআন থেকে দলিল পেশ করবে ইনশাআল্লাহ যে শয়তানও বিশ্বাস করতো আল্লাহ এরকম ভাবে ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল সেও আবার দাবি করতো আল্লাহ আছে আল্লাহ বিশ্বাস করত এক আল্লাহ না অনেকগুলো বিশ্বাস করত তাহলে গন্ডগোলটা কোন জায়গায় আল্লাহর নবী কিসের দাওয়াত দিয়েছিলেন সেইটা ক্লিয়ার হতে হবে ওইটা ক্লিয়ার না হলে সব জিরো যত জিকির আজকার সব জিরো এজন্য বলি আগে শিরিক থেকে মুক্ত হও লা ইলাহা বলে শিরিক বাদ আমি বলি পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কি করতে হয় নতুন রং লাগাইতে হয় আর যদি পুরানটার উপরে লাগায় রং স্থায়ী হবে ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করবে তাকে প্রথমেই বলতে হবে লা ইলাহা লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে যত বাতিল আকিদা আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা মাজারওয়ালা বাজারওয়ালা খানকাওয়ালা সব কিছুকে কলবের থেকে উৎখাত করে দিয়ে এরপরে নতুন কালার হবে ইল্লাল্লাহ দিয়ে কি দিয়ে ইল্লাল্লাহ দিয়ে এই জন্য লাইলাহা বাদ দিয়ে ইল্লাল্লাহ হবে মক্কার লোকদের সঙ্গে আসল গন্ডগোল লাইলাহা নিয়ে শুধু ইল্লাল্লাহ নিয়ে না ইল্লাল্লাহ মানে আল্লাহ আছে মক্কা লোকের এমনি মানত আমাদের নবীর আব্বার নাম আব্দুল্লাহ এত বুঝো না আল্লাহ মানত কিনা আব্দুল্লাহ আসলো থেকে মক্কার লোকের আল্লাহ বিশ্বাস না করলে বিস্তারিত দলিল ইনশাল্লাহ আগামী জমে আসবেন আগে আগে ভাইরা আমার মক্কার লোকের আল্লাহ বিশ্বাস করতো তিন ইল্লাল্লাহ বিশ্বাস করত ইল্লাল্লাহ নিয়ে গন্ডগোল না গন্ডগোল কোন জায়গায় আগে বর্জন লা ইলাহা তারপরে এই জন্যই দেখুন পিসাবরা কতক্ষণ লা ইলাহা ইল্লাহ জিকির করে শেষ পর্যন্ত খালি ইল্লাল্লাহ বলে কি জন্য লাই ইলাহা ইল্লাল্লাহ বলে শয়তান খেপে যায় এহুদি খ্রিস্টান খেপে যায় লা ইলাহা মানে সব বাপ কাউকে মানবো না এরপরে ইল্লাল্লাহ শুধু আল্লাহ ছাড়া এতে শয়তানের মাথা খারাপ হয়ে যায় এই জন্য তারা শয়তানকে খুশি করার জন্য লাইলাহা বাদ দিয়ে শুধু কি করে শুধু ইল্লাল্লাহর জিকে আল্লাহ নবী করেছেন কোন হাদিসে আছে কোরআনের কোন আয়াতে আছে শুধু ইল্লাল্লাহ ভাইরা আমার জিকিরটার নাম নফি ইসবাত আগে নফি পরে ইসবাত আগে না পরে হা তো না বাদ দিলে হা আসলো থেকে লা ইলাহা সব নফি না লা ইলাহা কিচ্ছু নাই এরপরে সব বাতিল করে ইল্লাল্লাহ শুধু আল্লাহকে গ্রহণ করলাম তা আপনি বাতিল করলেন না খালি আল্লাহ করেন তাহলে বাতিলগুলো আছে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ আছে গায়রুল্লাহ আছে এটা ইসলামের কথা না ইসলামের কথা কি লা ইলাহা এটার উপরে ইনশাআল্লাহ আমি দেখাবো কোরআন শরীফ নয় নবীর ভাষণ আছে উপরে সব নবীর দাওয়াত ছিল এটা এর উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন কিতাবুল আকায় কিতাবুল এসে গেছে বেশি করে আপনারা কিনবেন নিজেরা নিয়ে যাবেন এটার খুচরা মূল্য দুশো রাখা হয়েছে পাইকারি নিলে একশো তিরিশ করে আপনারা নিতে পারবেন বেশি করে নিয়ে হাদিয়া তোফা দিবেন আল্লাহ সুবাহ আপনাদেরকে আজর দান করবেন সুবাহান আল্লাহ হামদিহি একশো সত্তরা সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আকাল্লাহ হামদে সাদুল্লাহ দাস্তাকুর